فأصدق وأكن من الصالحين আমি কিছু সদকা করতে চাই আর নেককার হতে চাই ভালো কাজ কিছু করে যেতে চাই এই জন্য আমাকে একটু সময় দেওয়া হোক আল্লাহ পাক বলেন ওয়ালাই ইউআখির আল্লাহ নাফসান ইদা জা আজালুহা চূড়ান্ত টাইম আসার পরে কশ্চিন কালেও তাকে সামান্যতম বিরতি বা অব্যাহতি দেওয়া হবে না মানুষ মারা যাওয়ার সময় নেক কাজ করার এবং দান সৎকা করার বাসনা পোষণ করে থাকে পাক তাই বলছেন ওয়াং ফেকো মিম্মা রাজাকনাকুম মিং কাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত তোমাদের কারো মৃত্যু আসার আগে এই আফসোস করার আগে আল্লাহ পাক যে রুজি দিয়েছেন সেই রুজি থেকে কিছু ব্যয় কর আল্লাহ রব্বুল আলমী বান্দাকে ভ্যারাইটিস রুজি দিয়ে থাকেন আর দানও ভ্যারাইটিস হয়ে থাকে আল্লাহ বলছেন আমি যা দিয়েছি সেখান থেকে কিছু দেও আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন কাউকে টাকা দিয়েছেন তিনি টাকা থেকে কিছু দান করবেন কাউকে বুদ্ধি দিয়েছেন তিনি বুদ্ধি থেকে কিছু দান করবেন কাউকে ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা থেকে কিছু আল্লাহর রাস্তায় দান করবেন একজন লোকের কিছু নাই অসহায় মহিলা কিছুই নেই যার টাকা আছে সেই মসজিদ নির্মাণের কাজে টাকা ব্যয় করল কিছু মানুষের টাকা আছে কিন্তু সময় নেই ধনী লোক টাকা আছে কিন্তু সময় নেই তিনি টাকা দিলেন আর একজন টাকা নাই কিন্তু সময় আছে পর্যাপ্ত তিনি সময় শ্রম দিলেন আর একজন লেবার শ্রেণীর মানুষ সে কিছু পরিশ্রম ব্যয় করলো আল্লাহর দিনের কাজে আর একজন অসহায় মহিলা তার কিছুই নেই টাকাও নাই শ্রম দেওয়ার মতো ক্ষমতা মেধা বুদ্ধি তেমন কোনো নাই কিন্তু মসজিদটা ঝাড়ু দেওয়ার ক্ষমতা তার আছে সহিবুখারিতে হাদিস এসেছে রাসুল্লাহ ইসলামের জামানায় একজন কালো মহিলা মসজিদ পরিষ্কার করতেন যারা বলেন মসজিদে মহিলা ঢুকলে মসজিদ নাপাক হয়ে যায় ওরা ওই নাপাক মহিলার পেট থেকেই জন্ম নিয়েছে কত বড় অসভ্য হলে মহিলাকে নাপাক বলতে পারে যে মায়ের পেট থেকে জন্ম নিয়েছে তাকেই বলে নাপাক হয়ে যায় মসজিদে মহিলা ঢুকলে রসুল ইসলামের মসজিদে মহিলা কালো মহিলা মসজিদ পরিষ্কার করতেন মুসল্লিরা চলে যায় মহিলা অসহায় সেই মহিলা এসে মসজিদ পরিষ্কার করে দেন মসজিদে নবীতে রসুল আসলামের মসজিদ পরিষ্কার করে দিচ্ছে কালো মহিলা হাদিসে এসেছে কালো মহিলা নিগ্র মহিলা তার মানে সমাজে তার কোনো তেমন কোনো মূল্য নাই সমাজে মূল্য নেই আমি বলি নেই তাকে খাটো করি নেই ভালো করে আবার বুঝবেন সমাজ তাকে কালো হিসাবে আর চোখে দেখে থাকে কালো মহিলা নিগ্র মহিলা মসজিদে নবী পরিষ্কার করেন হঠাৎ করে তিনি এতেকাল করলেন রসুলাম বললেন কালো মহিলা মসজিদ পরিষ্কার করতেন তিনি কোথায় সাহাবাই কেরমগণ বললেন তিনি এতেকাল করেছেন আমরা তাকে দাফন করে দিয়েছি রসুলাম বললেন যে আমাকে জানালে না কেন এত বড় সৌভাগ্যশালিনী মহিলা মসজিদের নবমী পরিষ্কার করার মতো পেশাদার সেই মহিলাটি মারা গেল আমাকে জানানো হলো না কেন জানাজার সালাত হলো ফরজে কেফায়া এটা আরব দেশের লোক বোঝে আমরা বুঝি না ভালো করে মনে রাখবেন জানাজার সালাদ ফরজে কেফায়া এ হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে রসুলামের মসজিদের ঝাড়ুদার সেবিকা মহিলা ইন্তেকাল করেছেন সাহাবা একরামগণ রসুলামকে খবর দেননি কারণ ফর্জে কেফায়া কিছু লোক আদায় করলে বাকি সবার পক্ষ থেকে কি হয়ে যায় আদায় হয়ে যায় কিন্তু আমাদের দেশ তো তা নেই এটা আরব দেশে খুব সুন্দর বলে ফরজে কেফায়া তোমরা আদায় করে নাও মালিক ফাহাদ বিন আব্দুল আজিজ রাহেমাউল্লাহ তার ছেলে যখন মারা গেল ক্রীড়া মন্ত্রী ছিল আরব দেশের সে তো হার্ট অ্যাটাক করে মারা গেল কিভাবে মারা গেল ফিলিস্তিনের অসহায় এতিম বালকদেরকে ত্রাণের সামগ্রী এবং কি বলে রিলিফের টাকা দিতে দিতেই হার্ট অ্যাটাক করে এতেকাল করলেন আল্লাহ আকবর এত বড় সৌভাগ্যশীল যে ভালো কাজ করতে করতেই ঘটনাটা যা বুঝা গেল ফিলিস্তিনে উনি টাকা বিতরণ করছেন সাহায্য বিতরণ করছেন লাইনে সব দাঁড়িয়েছে ছোট্ট একটা বাচ্চা ছেলে বালক সেও লাইনে দাঁড়িয়েছে তো উনি বাচ্চাটাকে কোলে করে আদর করে বলছে তুমি এত ছোট মানুষ লাইনে দাঁড়িয়েছ রিলিফ নেওয়ার জন্য হচ্ছে ইসরায়েলের গুলি তোমার বাপের বুক ঝাঁঝরা হয়ে গেছে বাপ এতেকাল করেছে আমি এতিম কোলে করে আদর করতে করতে নিশ্চয়ই নিজেও মৃত্যুর কথা স্মরণ করেছেন যে আমাদেরও এই পরিণতি হবে আমাদের ছেলেমেয়েরা একদিন এতিম হবে এই টেনশন চিন্তা করতে করতেই ওই অবস্থায় হার্ট অ্যাটাক করে তিনি হাসপাতালে নিয়ে যাওয়া হাসপাতালেই তিনি ইন্তকাল করলেন আল্লাহ মকফুল জামিয়া মালিক ফাহাদিন আব্দুল আজিজ তখন স্পেনে ছিলেন সম্ভবত তাকে খবর দেওয়া হলো বলছে আমার ছেলেটাকে দাফন করে দাও আমার ছেলেটাকে দাফন করে দাও ওখানে যে সুযোগ সময় কম তিনিও চিকিৎসাধীন সেখানে সময় সুযোগ কম আর ওখানে যাওয়ার কিছু নেই যা কিছু মালিকের কাছে বলবার ওটা বলে দিয়েছি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার কোন আত্মীয় মারা গেল দোয়া করবেন সেই দোয়া মালিকের কাছে কি হবে পৌঁছে যাবে কিন্তু আমাদের সমাজ কি তুমি যদি সেখানে হাজির না হও সারা জীবন উত্তরে কি হয়ে গেল আত্মীয়তার সম্পর্ক আরে আমার বাপ মারা গেছে তুমি সময় পাও না হ্যাঁ? দুনিয়ার সব কাজের সময় পাও কিন্তু তুমি সময় পাও না কারণ আদিজ ভিত্তিক আমাদের সমাজ চলে না কোরআন শূন্য ভিত্তিক সমাজ চলে না পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দোয়া করবে সেখান থেকে কবুল হয়ে যাবে এরকম সাহাবাই কেরামদের জীবনীতে আছে সালাফে সালিহীনের জীবনীতে আছে বলছিলাম বুখারির হাদিস রসুল্লাহামের মসজিদে নবীর ঝাড়ুদার মহিলা ইন্তেকাল করলেন সাহাবাই কেরামগণ রসুলামকে না জানিয়ে দাফন করে দিলেন রসুলাম বললেন সে মহিলাকে দাফন করে দিলে আমাকে নি কেন যে রাতের বেলায় আপনাকে কষ্ট দেওয়াটা আমরা ভালো মনে করিনি জানাজার সালাদ ফর্জে পায়া আপনি মুরব্বী মানুষ মানে রসুলাম সাহাবিদের মুরব্বী তাম পৃথিবীর মানুষের মুরব্বী তারা সবসময় রসুলামের সুবিধা সুখ শান্তি তার কষ্ট কেলেশ না হোক সেটার দিকে সবসময় খেয়াল রাখছে এই ঠান্ডার রাতে আপনাকে আর তাই ডাকি নেই আমরা দাফন করে দিয়েছি সকাল বন্ধ রাখলেই তো হতো হাদিস থেকে কি বোঝা গেল হাদিস থেকে অনেক জিনিস বোঝা গেল এক নম্বর বুঝে গেল যে সকাল পর্যন্ত লেখার সুযোগ নাই দাফন দ্রুত করে দিতে হবে দ্বিতীয় নম্বর যে সবাইকে ডেকে কষ্ট দেওয়াটাও জরুরি নয় কিছু লোক আদায় করলে বাকি সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় হাদিস থেকে বোঝা গেল রসুল্লাহ সাল্লাম গায়েব জানতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানাতেন তা না হলে সেই কালো মহিলা কোথায় গেল এটা জিজ্ঞেস করা লাগতো ঝাড়ুদার মহিলা কোথায় তাকে দেখছি না কেন নিশ্চয়ই মসজিদটা খানিকটা অপরিচ্ছন্ন হয়ে আছে কাজ একটু এলোমেলো হয়ে আছে হতে পারে এরকম কিছু রসুলাম জিজ্ঞেস করেন কালো মহিলা কোথায় তাকে আমরা দাফন করে দিয়েছি রসুলাম বললেন দুল্লানি আলা হ্যাঁ সেই মহিলার কবরটা আমাকে দেখায় দাও সাহাবে কেরমগন সেই কালো মহিলার কবরের পারে সৈয়দুল সালিমকে নিয়ে গেলেন সৈয়দুল সালিম কবরকে সামনে রেখে জানাদার সালাত আদায় করলেন এখান থেকে আরো দুইটি মাসলা সাব্যস্ত হল আরেকটি মাসলা সাব্যস্ত হল যে কেউ যদি আত্মীয় স্বজন মারা গেলে যায় শরিক না হতে পারে দাফন হয়ে যায় দাফনের পরে কবরকে সামনে রেখে জানাজা পড়তে পারে আর একটা মাসলা সাব্যস্ত হল যে এক ব্যক্তির জানাজা বার হতে পারে আর একটা মাসলা সাব্যস্ত হল গায়েবি জানাজা পড়া যায় লাশ কিন্তু সামনে নাই লাশ অদৃশ্য লাশ কিন্তু দেখা যাচ্ছে না মাটির তলায় গায়েব কিনা না না দেখা যাচ্ছে দেখা যায় না যেটা দেখা যায় না সেটাই গায়েব মাটির তলে লাশ মাটির তলে লাশ এটা গায়েবী জানাজার আর একটা দলিল একটা তো বাদশাহ নাজাসী জানাজা রসুলাম পড়েছিলেন গায়েবী ওটা তো একটা দলিল আছেই এটা আর একটা দলিল তাহলে একটা হাদিস থেকে কতটি মাসলা জানতে পারলাম অনেকগুলি মাসলা জানতে পারলাম আজকের খুদ্া রিলেটেড যেটা কথা সেটা হলো এই যে একজন মহিলা তার কিছু নেই সে মসজিদটা ঝাড়ু দেওয়ার কাজ করার কারণে স্বয়ং রসুলাম তার কবরের পারে দাঁড়িয়ে জানাজা করে দিল কত বড় সৌভাগ্যশীল আছে মহিলা কত বড় খোস নসিব যারা রাসুল স্পেশাল জানাজা পড়ালেন তার আমরা তো সাহেব দোকানে বসে গল্প করার সময় পাই আপনার বাড়িতে কাজ নেই আপনি মসজিদ একটু পরিষ্কার করে দেন কাজের লোক তো রাখা আছে হ্যাঁ সেও করবে আপনিও করেন একদিন বলতে পারেন যে বাবা তুমি পরিষ্কারের লাঠিটা আমার হাতে দাও আমি একটু পরিষ্কার করে দিই যদি এই ওসিলা আল্লাহ আমাকে ক্ষমা করেন আল্লাহ পাক বলছেন ফমান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রাইয়ারা ওমান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররাইয়ারা যে ব্যক্তি অণু পরমাণু পরিমাণ দাররা পরিমাণ নেক আমল করবে সেই নেক আমলও আল্লাহর দরবারে দেখতে পাবে মা লেহাদ আল কিতাব আমার নামায় আমল যখন দেওয়া হবে তখন বলি এটা কেমন কেতাব এটা আশ্চর্য কেতাব এটার ছোট বড় কোনটাই বাদ পড়েনি সবগুলি এখানে গণনা করা আছে আল্লাহ তাই বলছেন আমানু তাকুল্লাহ হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহর কাছে পৌঁছার জন্য আল্লাহর নৈকট্য লাভের জন্য তোমরা অশিলা তালাশ করো অশিলা মানে পিঠ ধরা অশিলা মানে পিঠ ধরা যত রকমের হাদিস আছে কালকে এক বেয়াদবের বক্তব্য শুনছিলাম নেটে একটা ছেলে আমাকে দেখাচ্ছে বসে দেখেন উস্তাদি কি বলতেছে আল্লাহ নেককার লোকদেরকে সুপারিশ করার অনুমতি দেবেন তো এই নেককার লোক হল পীর আর যাদের জন্য অনুমতি দিন তার হল মুরিদ হাদিসে শব্দ আসছে যে তোমাদের ভাইদের মধ্যে যাদেরকে চেনো ভালো লোক বলে তোমরা মনে করো তাদেরকে জাহান্নাম থেকে বের করার জন্য সুপারিশ করো এবারে ভাই হল মুরিদ আর যিনি সুপারিশ করবেন তিনি হলেন পীর নবজুবিল্লা তারপরে আরো অনেক কথা আল্লাহর সঙ্গে ঝগড়া করবেন আল্লাহর অলিরা নাউজুবিল্লা মিজালেক অথচ কোরআনে বসে ও খাসাতিল আসওয়াতুল রহমানি ফালা তসমাউ ইল্লা হামসা হে নবী হাসরের ময়দানে আল্লাহর মহত্ব দেখে মানুষ স্বয়ং আল্লাহ যখন হাসরের ময়দানে উপস্থিত হবেন তখন মানুষ এমন অবস্থা হবে আসওয়াত তখন মানুষ সব সব নিচু হয়ে যাবে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 ষোলো বছর আগে তোমাকে কি গালি দিয়েছিল কোন লোক সেই গালিটা তুমি মনে করে রেখেছ সুরভ কোরআনের আয়াত মনে থাকে না কেন ইলা ইলা তারকিল ওয়া এটা কার কবিতা কার কবিতা এটা ইমাম শাফি কবিতা আহসান বারাকালাহি ইমাম শাফি রহমুল্লাহ মোহাম্মদ বিন ইদ্রিস আর শাফি ক্ষণজন্মা মহাপুরুষ ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় জন্ম নিয়েছিলেন মাত্র চুয়ান্ন বছর পৃথিবীতে মেসেছিলেন আল্লাহ আকবর সোহান ইমাম শাফি যতটুকু হায়াত পেয়েছিলেন সে হায়াত আমাদের এক্সপায়ার হয়ে গেছে ইমাম শাফির মতো এত বড় মানুষকে আল্লাহ এতটুকু হায়াত দিয়েছে আমরা তো বোনাস খাচ্ছি এখন ইমাম শাফির রহমান যতটুকু হায়াত পেয়েছিলেন আমরা তার থেকে কি খাচ্ছি বোনাস যাদের বয়স চুয়ান্ন পার হয়ে গেছে ওরা বোনাস খাচ্ছেন ইমাম শাফির তুলনায় এত ভালো মানুষ এত বড় মানুষ এত শক্তিশালী মানুষ যাকে দিয়ে আল্লাহ দিনের কাজ করিয়ে নিয়েছে আল্লাহ ইচ্ছা করলে তাকে হায়াত আরো বাড়িয়ে দিয়ে আরো কিছু কাজ নিতে পারতেন কিন্তু মাত্র চুয়ান্ন বছর হায়াত দিয়েছে দেড়শো হিজড়িতে জন্মগ্রহণ করেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুইশো চার হিজড়িতে ইন্তেকাল করেন মাত্র চুয়ান্ন বছর পৃথিবীতে বেঁচেছেন এই জন্ম মহাপুরুষ তিনি হাদিস লিখেছেন লিপিবদ্ধ করেছেন সংকলন করেছেন তিনি কবিতা লিখতেন খুব দামি দামি কবিতা তার আছে কবিতাগুলি আমি মুখস্থ করেছিলাম এখন মেমোরি আস্তে আস্তে দুর্বল হয়ে যায় মাতা ফালু মাতা সা পতিব নাফসান ইজা কামাল কবা রাতের বেলা গাড়ির জন্য অপেক্ষা করছি তালে বেলেম বলছে উস্তাদ কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আসমান সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে যেই গাড়ি বাজেট আছে ওই গাড়ি তুলতে হবে রাত বাজে তখন সাড়ে তিনটা সাড়ে তিনটা বেজে গেল এখনো কোনো গাড়ির বন্দোবস্ত হচ্ছে না ঘটনা বলে আসমান জমির সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে যে গাড়ি বাজেট আছে ওটা আসবে গাবতলির গাড়ি থামলো না মহাখালীর গাড়িও থামলো না থামলো সে গাড়ি সায়দাবাদের গাড়ি তার মানে বাসাবাদে নামার সুযোগ হল এবং সাফি বলেন তাই লাইয়া মাতা তাফারু মাতা সাহ সময়কে চলতে দাও যেভাবে চলে চলু সময় চলে যাক তোমার কাজটা কিভাবে হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় লা ইল্লা তোমার কাছে দোয়া পড়া দাঁড়িয়ে পড়তে থাকো গাড়ি আল্লাহ পাঠিয়ে দিবেন আল্লাহ বলে দিবেন ওই গাড়িওয়ালাকে দেখো ওখানে একটা লোক দাঁড়াচ্ছে মুরব্বী লোক তুলে নিয়ে দাও ওর দেলের ভিতরে আল্লাহ রহম ফেলে দিবে ও থেমে যাবে ইচ্ছা করে তুমি যোগাযোগ করো আসমান আল্লাহর সঙ্গে আসমান আল্লাহ ব্যবস্থা করে দিবে ইব্রাহিম আলাহাম সেই দোয়াই করেছেন فاجعل أفئدة من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 বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন বান্দার অন্তর্জামী বান্দা কি চাচ্ছে কি চাই আমি ইমাম তাই বললেন দাইল আইয়ানা হিজা আকামাল তাকদিরের ফয়সালা যেটা আছে ওটা হাসি মুখে মেনে নাও তাকদিরের ফয়সালা তুমি ডিঙ্গিয়ে যেতে পারো না ইমাম শাফি রহমুল্লাহ কবিতা লিখলেন শাকাউতুইলা মদিনা ইউনিভার্সিটি হোস্টেলে এই কবিতা লেখা আছে হোস্টেলের ওয়ালের গায়ে মদিনা ইউনিভার্সিটি হোস্টেলের ওয়ালের গায়ে ইমাম শাহি রহমুল্লার কবিতা লেখা মদিনা ইউনিভার্সিটি ডাইনিং এর মধ্যে আল্লাহ নবীর হাদিস লেখা মা আবা রসুল্লাহ আল্লাহ নবী কোনদিন কোন খাদ্যের দুর্নাম করেন মদিনা ইউনিভার্সিটি ডাইনিং এ লেখা হাদিস মদিনা ইউনিভার্সিটি হোস্টেলে ইমাম শাফির কবিতা লেখা আর আমাদের দেশের ইউনিভার্সিটির হোস্টেলে যা লেখা থাকে ওটা জনসমক্ষে বলা মুশকিল এক ইউনিভার্সিটিতে গিয়ে দেখা গেল সেই হোস্টেলে লেখা আছে প্রেমী মোদের সার দিয়ে কি দরকার এরা শিক্ষা গরু শিক্ষা গুরু নয় এরা শিক্ষা গরু গরু দিয়ে কোনোদিন জাতির উন্নয়ন হয় না নিজামুল মুল তুষি থাকলে মেসে এ সমস্ত ইউনিভার্সিটি ভেঙে গুড়িয়ে দিতেন আজকে আমাদের এই জন্য সিলেবাস নতুন করে কোরআন শূন্য ভিত্তিক হাদিস ফাউন্ডেশনের মাধ্যমে সিলেবাস নতুন করে প্রণয়ন করে জাতিকে গড়ার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠান এগুলি গড়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে ফান্ড শূন্য হয়ে গেছে আমাদের কাজ করতে করতে আবার নতুন করে ফান্ড ক্রিয়েট করতে হবে আবার নতুন করে নতুন উদ্যোগে নতুন উদ্যমে আবার দান করতে হবে আমি গত কয়েকদিন আগে টাঙ্গাইল গিয়ে বলে আসলাম মাদারটেক মসজিদে কোটি কোটি টাকার কাজ হয়ে গেল রাস্তায় রাস্তায় আমাদের ভিক্ষে করা লাগলো না দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখেন কবরে নূরের টুপি মাথায় দিয়া উঠাইন কাল হাসারে দিরা মারা বোনেরা দিয়ে যান ভালো লাগে না কেন লাগে না সমাজ গড়ে উঠেছে ওইভাবে নীরব দানের মাধ্যমে কত কোটি টাকার কাজ হচ্ছে এবং সামনে আরো হচ্ছে আলহামদুলিল্লাহ তাম বাংলাদেশের মানুষের জন্য একটা নজির যে ভিক্ষে করা লাগে না রাস্তায় রাস্তায় ঢোলডেরা পিটা লাগে না দিনী ভাইয়েরা যতটুকু সহযোগিতা করছেন দিনী বোনেরা যা সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ সেদিন কথা বলবে আপনার কাজটুকু মহিলা মসজিদ ঝাড়ু দিলেন তাই রসুল সালাম স্পেশাল ভাবে তার সালাত আদায় করল আল্লাহ বললেন আমি যা দিয়েছি সেখান থেকে বের আল্লাহ দিয়েছেন আপনাকে সময় সময় ব্যয় করুন দিয়েছেন টাকা সময় নেই তো সময় দরকার নেই টাকা ব্যয় করে আপনাকে মেধা দিয়েছে মেধা দেন শক্তি আছে শক্তি ক্ষয় কর নেক আমলের ওসিলা নেক আমলের ওসিলা নেক আমলের ওসিলা নেক কাজের ওসিলা এটা হলো একটা ওসিলা নেক কাজ হে আল্লাহ আমি নেক কাজটুকু করলাম এর শিলা তুমি আমার ক্ষমা করে দাও হে আল্লাহ আমি এই মানুষটার একটু উপকার করলাম এর শিলায় তুমি আমার রোগটা মুক্ত করে দাও হে আল্লাহ আমি দশটা টাকা দিলাম এই দশটা টাকার ওসিলায় আমার বাবাকে তুমি জান্নাত দিয়ে দাও আল্লাহ আকবর সোহান আল্লাহ বিহামদি সোহান এমন ওসিলা যেটুকু আপনার আছে সহি হাদিসে এসেছে ইব্রাহিম আলাইসাল্লামকে যখন আগুনে ফেলানো হচ্ছে তখন ব্যাংক কি করেছিল পেশাব করে দিয়েছে আগুন নিভাবে ব্যাংক পেশাব দিয়ে ব্যাঙেরও কত বড় মনোবল কোথায় ইব্রাহিম আলাইসাল্লামের জ্বালানো অগ্নিকুণ্ড নমরুদের আর সেই অগ্নিকুণ্ডের কাছে যাওয়ার ক্ষমতা নেই ব্যাঙের এই ক্ষুদ্র ব্যাংক পেশাব করতেছে কত মাইল দূর থেকে এই পেশাব দিয়ে আগুন নিভাবে ফেলবে রসুলাম বলেন আগুন তো নেবে নাই কিন্তু ব্যাংকে আল্লাহ এতই মর্যাদা দিয়েছে যে কেমন পর্যন্ত ব্যাংক মারা হারাম ব্যাঙের ঠ্যাং পাচার করা এবং এসব কাজে সহযোগিতা করা বিলকুল হারাম কারণ ব্যাংক মারা সম্পূর্ণ হারাম আর টিকটিকি টিকটিকি বলেন আর গিরগিট বলেন আর কাকলাস বলেন একটা লাল দেখা যায় এটা চেহারা পরিবর্তন করে আর একটা টিকটিকি ঘরে সবে একই ক্যাটাগরি একই হাদিসের অন্তর্ভুক্ত কেউ বলে এটা না সেটা সেটা না ওটা জি না সবগুলোই এই জাতীয় যত প্রাণী আছে এইগুলাকে এক বাড়িতে মারলে একশো নেই আল্লাহ সিরাজগঞ্জে ওয়াজ করতে গেলাম তো ওখানে দেখছি এক বক্তা বক্তৃতা দিচ্ছে বসে কিসের আহলাদিস তুমি এখনো তুমি আহ্লাদিস হতে পারো নাই তোমার মসজিদে টিকটিকি ঘরে কেন টিকটিকি মারার হাদিসটা আমল করতে পারো না কিসের আহ্লাদিস তুমি দারুণ বক্তব্য দিল ভদ্রলোক টিকটিকি আপনার মসজিদে থাকবে কেন একশো নাকি নিতে মন চায় না চায় তো টিকটিকির লেজ দিয়ে এখন কি করে নেশা করে টিকটিকির পুরো শরীরটাই বিষাক্ত যে খাদ্যের মধ্যেও শরীর একবার ডুব দেয় বা একবার পরে তার মারাত্মক রোগ সৃষ্টি হয় বিষাক্ত বিষ তার পুরো শরীরটাই বিষাক্ত এক বাড়িতে টিকটিকি মারা একশো নাকি আর দুই আঘাতে মারলে পঞ্চাশ তিন আঘাতে মারলে পঁচিশ আঘাত যত বাড়াবেন নেকি তত কমবে তার মানে হলো এক বাড়িতে ওকে শেষ করে দেবে কেন সে ফু দিয়ে আগুনকে জ্বালাবার চেষ্টা করেছিল এতই ক্ষুদ্র আমল এত ছোট্ট আমল এই টিকটিকি এই ক্ষুদ্র আমলটা সেটা অন্যায়কে সাপোর্ট করার কারণে তাকে হত্যা করা নেকির কাজ হয়ে গেল আর সামান্য একটু আমল দিয়ে সেই বেন মর্যাদাবান হয়ে গেল আল্লাহ আকবর সুবাহ নেক কাজের ওসিলা পীর সাহেবের বুজুর্গের ওসিলা নয় বুজুর্গের চেহারার ওসিলা নেই আল্লাহ কার দেওয়া তোমার কবুল হয় তার ওসিলা জি না এরকম ওসিলা নেওয়া নিষেধ আল্লাহ আমরা অনেক লোক হাত তুলেছি যার হাত পছন্দ হয় তার ওসিলা আমাদেরকে ক্ষমা করো জি না চলবে না বলতে হবে যে আমার মা বাবার দোয়ার ওসিলায় কারণ মা বাবার দোয়া কবুল হয় গ্রান্টি আছে মুসাফিরের দোয়ার ওসিলায় মাজলুমের দোয়া রসিলেন বেদুয়াই রাজুলিন সালেহীন নেককার লোকের দোয়া বেরাজুলিন সালেহীন আইন জীবন্ত নেককার লোকের দোয়া যে মারা গেছে তিনি আর দোয়া করার ক্ষমতা রাখেন না তাই তো রসুলাম ইন্তেকাল করার পরে যখন বৃষ্টি বন্ধ হয়ে গেল অনাবৃষ্টি তখন ফারুকে আজম ওমরে ফারুক তুমি ঈদের মাঠে গেলেন এস্তেস্কা পড়ার জন্য সেখানে গিয়ে বললেন কুন্তু কুন্না না তাবাসালু বিদুয়ায় নবীক হে আল্লাহ তোমার নবী বেঁচে থাকতে তোমার নবীর দুয়ার ওসিলায় আমরা আল্লাহর কাছে তোমার কাছে পানি চাইছি আজকে নবী মারা গেছেন নবীর চাচা আব্বাস রাজি আল্লাহ তালানহুকে নিয়ে এসেছে আজকে আব্বাস রাজি আল্লাহ তালা আনহুর দুয়ার ওসিলায় ইয়া আব্বাস হে আব্বাস তুমি আমাদের জন্য দোয়া করো খলিফাতুল মুসলিম তিনি দোয়া চাচ্ছেন আব্বাস রাজিয়াল্লাহ তালানুর কাছে এ হাদিস থেকে প্রমাণিত হল আফজাল মাহজুলের কাছে দোয়া চাইতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ নবী এবং রসুলদের পরে শ্রেষ্ঠ মানুষকে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু দ্বিতীয় স্থান অধিকার করেছেন কে ওমরে ফারুক রাজি আল্লাহ আনহু তিনি দোয়া চাচ্ছেন আব্দুল আব্বাস রাজি আল্লাহ আনহুর কাছে সেই মুসলিমে হাদিস এসেছে রসুল্লাহ সাল্লাম বলেন যে ইয়ামানের একজন লোক আছে তার নাম Owais al Qarni Owais al Qarni Owais al Qarni মায়ের সেবা করার কারণে আমার সাথে দেখা করতে পারল না তার শরীরে ধবল কুষ্ঠের রোগ আছে তার শরীরে কিছু অংশ সাদা সেই রোগকে যদি তোমরা কোনোদিন পাও তার কাছে দোয়া নিও তার দোয়া কবুল হয় হাদিস থেকে বোঝা গেল যে আপনার মা যদি পাপিষ্ট হয় তবু তার দোয়া কবুল হয় আপনার বাবা যদি নিকৃষ্ট হয় তার দোয়া কবুল হয় একজন কাফেরকেও যদি জুলুম করা হয় এই মজলুমের দু আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহ আকবর বাপের দোয়া মায়ের দোয়া যারা মা বাবা হারিয়েছেন তারা চিরদিনের অসহ বিপদে পড়ে পড়ে মায়ের কাছে বাবার কাছে দোয়া চেয়েছে যেই ফল আমরা পেয়েছি সেই থেকে আমরা এখন বঞ্চিত উপায় উপায় কি উপায় হলো আরো আছে বাপের বন্ধু আছে বাপের বন্ধু আপনার বাড়ির পাশ দিয়ে যায় আর মনে মনে বলে এটা আমার বন্ধুর বাড়ি বন্ধু মারা গেছে তার ছেলের আমাকে ডাকে না বাপের বন্ধু বাপ যাদের সাথে চলতেন তাদেরকে বাড়িতে ডেকে নিয়েছি খেতে দেন একটা গিফট করেন ঈদের সময় আপনি বাপের বন্ধু আপনি বাপের ভাই চাচা আপনি আম্মার বোন খালা আপনাকে আমি এটা দিলাম দিতে পারেন না পাঁচশো টাকা হাতের মধ্যে দিয়ে বলেন খালামা কিছু কিনে খেয়ে শাশুড়িকে দিতে পারেন না পাঁচশো টাকা হাতের মধ্যে যে যা মনে চায় কিনে খেয়ে পারেন না সহজ না করি সহজ করি না কেন কত টাকা কত পয়সা কত জায়গায় ব্যয় হয় একজন মুসাফির এসেছেন একটু হাতের মধ্যে সালাম দিয়ে বাবা এটা রাখেন কিছু খায়েন রাস্তার মধ্যে মুসাফির খুশি হয়ে গেল আল্লাহ পাক খুশি হয়ে গেলেন আল্লাহ আকবর সুমান এটাই হলো নেক আমলের ওসিলা নেককার লোকের দোয়ার ওসিলা আর আল্লাহ পাকের নাম ও গুণাবলীর ওসিলা এই তিন প্রকার ওসিলা ছাড়া বাকি যত ওসিলা আছে সব আরাম এবং বেদাত ছেড়ে নেক আমলের ওসিলা নেককার ব্যক্তির দোয়ার ওসিলা আর আল্লাহর নাম ও গুণাবলীর ওসিলা হে রাজ্জাক তোমার রাজ্জাক নামের ওসিলায় আমার একটা রুজির ব্যবস্থা করে দাও হে গাফার তোমার গাফার নামের ওসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও হে রহমান তোমার রহমান নামের ওসিলায় তুমি আমার উপরে দয়া করো হে সালাম তুমি তোমার সালাম নামে বসিলে আমার শান্তির ব্যবস্থা আমি তো অশান্ত অশান্তিতে ভুগছি টাকা পয়সা গাড়ি বাড়ি কোনটা শান্তি দিল না আল্লাহ সালাম ওয়ামিনকা সালাম تبارك يا হে আল্লাহ তুমি শান্তি দাতা অমিনকা সালাম তোমার কাছ থেকে শান্তি আসে আবার হুজুর সাহেব বলছেন ইমাম সাহেব বলছেন আমার দেশের ওয়াইলাইকাইয়ার যে সালাম যখন শান্তি আমাদের উপসায় পড়ে তখন তোমার কাছে আবার ফেরত যায় <laughs> কি কথা কত বড় বেহুদা না হলে এইসব শব্দ ব্যবহার করে ইলাইকা ইয়ারজিউস সালাম শান্তির অভাবে অশান্তির দাবানলে দেশ দশ পুরে সারকার হয়ে যাচ্ছে তারপরে বলছে ওয়াইলাইকা ইয়ার জিউসালাম আল্লাহর কাছে আবার শান্তি কি হয়ে যায় ঘুরে যায় মুনায়ম খার বাজেটের মতো মুনায়ম খার বাজেট এদেশের মানুষকে ঠিকমতো না খাওয়ায় আবার পশ্চিম পাকিস্তানে ফেরত পাঠাতো ওদের বাহারা করেছে কিন্তু দেশের মানুষের রসামলে পড়েছে বাজেট ফিরে যায় দেশের মানুষ খেতে পায় না বাজেট ফিরে যায় আবার কেন্দ্রীয় তহবিলে তো এইভাবে শান্তি আবার ফিরে দেয় আল্লাহর কাছে শান্তি আমার দরকার নেই শান্তি উৎসাহ পড়ে তাই আবার ফিরে দেয় আল্লাহ সালাম অমিন সালাম হে আল্লাহ তোমার সালাম নামের মানে রসিলায় তুমি আমাকে শান্তি দাও গাফফার ক্ষমা করো রাজ্জাক নামের রসিলায় রুজির ব্যবস্থা করো সত্তার নামক ওসি নামের ওসিলে আমার পাপ ঢেকে দাও গাফার নামক ওসিলে আমাকে ক্ষমা করে দাও রহমান নামের ওসিলায় তুমি আমার আমার উপরে দয়া করো হ্যাঁ নামের ওসিলা ধরে চাওয়া তাহলে কয়টা হলো আল্লাহর নামের ওসিলা নেক কামের ওসিলা আর জীবন্ত নেককার লোকের দোয়ার ওসিলা এই তিন ওসিলা ছাড়া আল্লাহ রাস্তায় জিহাদ করো ওসিলা মানে যদি ধরা হতো তাহলে জিহাদ করো বলতো না তো জিহাদই করতেন করতেন না এসেছিলেন পীরগিরি করার জন্য না গৌর গোবিন্দের রাজতত্ত্বকে ধুলায় মিশাবার জন্য এসেছিলেন জিহাদ করেছেন আগের জমানার সেই সমস্ত পীর বুজুর্গেরা আল্লাহ তাই বলছেন ওসিলা ধরো জিহাদ করো এন ওসিলা ধরো চিন্নি খাও জিলাপি খাও ওসিলা ধরো মুরিদ বানাও বিনা পুঁজির ব্যবসা ট্যাক্স লাগে না ইনকাম ট্যাক্স ধরে না দুদক ধরে না দুদক এত লোকের ধরে এত লোকের নামে মামলা হয় কোন পীর ভণ্ডের নামে মামলা হয় কোটি কোটি টাকার ব্যবসা বিনা পুঁজির ব্যবসা এক এক পীরের খানকায় কত কোটি টাকা আছে আপনি কল্পনা করতে পারেন ভান্ডারির মাজারে আপনার ই ওই যে ব্যালসা দিয়ে টাকা তোলে ব্যালসা দিয়ে টাকা তুলে বস্তায় ভরে আর ওই টাকা মেশিন দিয়ে গনে ব্যাংকে নিয়ে যায় মেশিন দিয়ে গনে হাত দিয়ে গোনার কায়দা নেই আল্লাহ আকবর বন্ধুগণ একটু ভালো কাজ করার চেষ্টা করুন দান সৎকা করার চেষ্টা করুন কিছু না পারেন একজন লোককে বলেন আত্মীয় স্বজনকে বলেন মাদারটেক মসজিদে কাজ হচ্ছে ভাই কিছুটা টাকা দেও এখানে কত টাকা দিয়ে কত মসজিদ বানিয়ে থুয়েছ মরুভূমির মধ্যে ফের মুসুলি হয় না বিশাল বিশাল মসজিদ পরে আছে কয়েকদিন আগে টাঙ্গাইলে এক মসজিদ দেখে আসলো বলে এটা কি কত গুম্বুজের মসজিদ ওখানে দুইটা মসজিদ হয়েছে একটা হচ্ছে হেমনগরে আর একটা হচ্ছে নাই বললাম যে এই মসজিদগুলি যারা বানাইছে তাদের বুদ্ধির অভাব আছে বুদ্ধির অভাব আছে বালু ফেলেছে টিনের চাল দেওয়ার পয়সা নেই এরকম জায়গাও বাংলাদেশে আছে কিন্তু মসজিদের বাইরের গায়ে টাইলস লাগানো মসজিদের আঙিনাগুলি টাইলস বিছাই দিয়েছে মানে টাকা থোয়ার জায়গা নেই তাদেরকে ভালো বুদ্ধি দেওয়ার লোকও নেই দুনিয়ার সব মানুষই কি বোকা একটু বুদ্ধিমান লোক নাই একজন ধনাঢ্য ব্যক্তি এক মসজিদে গিয়ে বললেন আমি তিন কোটি টাকা দান করব মানে তিন লাখ বলতে যায় তিন কোটি বলে ফেলেছে ওই নরসিংদী রোডে যাওয়ার সময় দেখতে পাবেন বিশাল মসজিদ তিন কোটি টাকা বলেছে তো বলছে তিন কোটি যখন বলেই ফেলেছি তো তিন কোটি আল্লাহ কবুল করে নিয়েছে তার তিন কোটি দিলাম আশেপাশে যদি কোনো বুদ্ধিমান আলেম থাকতো তাহলে বলতো তোমার তিন কোটি টাকা দশটা মসজিদে ভাগ করে দাও কিন্তু এরকম বুদ্ধিমান দেওয়ার মতো কোনো নাই যা আছে সবল ধামা ধরা তারপর তিন কোটি টাকা এক মসজিদে ধনাঢ্য ব্যক্তি দিয়ে দিল হ্যাঁ, তিন কোটি টাকা মুখ দিয়ে বাড়া গেছে তিন কোটি দিলাম এবার টাকা খুয়ার জায়গা না পেয়ে মসজিদের গায়ে এখানে ওখানে দামি দামি পাথর বসিয়ে টাকাগুলিকে শুধু গানে ফেলে দেওয়ার মতো কাজ করেছে যত বিলাসবহুল মসজিদ তৈরি হচ্ছে সমস্ত মসজিদের এই সমস্ত অপচয় এই অপচয় হিসাবে আল্লাহর কাছে দিতে হবে দাম কি তোমাকে ওই মসজিদেই করতে হবে আর মসজিদ নেই মসজিদ বানাচ্ছে তাম দুনিয়ার মানুষ যাতে মসজিদ দেখে তাজমহলের মতো তাহলে মানুষ দর্শনার্থী দেখতে আসে দেখে যান আমাদের মসজিদ কত সুন্দর হয়েছে আরে তোর মসজিদ তো সুন্দর হয়েছে কিন্তু খতিব তো গান্দা খতিব যে খুদবা দেয় ও তো কোরআন শুনে বিরোধী খুদবা দেয় তোর মসজিদ সুন্দর করে কি হবে তোর টাইজ দিয়ে কি হবে খুদবাটা তো রসুলের তরিকায় হতে হবে অ্যাকুরেট খুদবা হতে হবে বন্ধুগণ তাই আসুন মাদারটেক মসজিদে আবার দান করুন নতুন করে আবার উদ্যোগ নিয়ে যাতে কাজগুলি এক নিঃশ্বাসে কমপ্লিট হয়ে যায় আল্লাহ পাক কবুল করুন আল্লাহ আমিন আজকে আপনারা ফল দেখতে পাবেন আমাদের এখানে তিনজন ছাত্র হাফেজ কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা বিদায়ী সম্বর্ধনা আজকে জানাবো ওয়াকির দাওয়ানা আনিল রবিল আলমিন